কোন পথে যাই পথ নাহি পাই পথ হারা আজ আমি দাউ দিশা দাও সরল পথে রোগ অন্তর্জামি কোন পথে যাই পথ নাহি পাই পথ হারা আজ আমি দাউ দিশা দাও সরল পথে রোগ অন্তর্জামি দাউ দিশা দাও সরল পথে রোগ অন্তর্জামি পেও তোমার আকাশ বাতাস তোমাকে রই ভুলে দাউ দয়াময় আমার মনের বদ্ধ দুয়ার খুলে পেও তোমার আকাশ বাতাস তোমাকে রই ভুলে দাউ দয়াময় আমার মনের বদ্ধ দুয়ার খুলে দাউ হেদায়াতে আমারে বিচার দিনের স্বামী দাউ দিশা দাও সরল পথে রোগ জামি দাউ দিশা দাও সরল পথে রোগ জামি তোমার পথে লড়তে খোদা দাও মনে মোর বল শক্তি যোগাও সত্য মাঝে থাকতে অবিচল তোমার পথে লড়তে খোদা দাও মনে মোর বল শক্তি যোগাও সত্য মাঝে থাকতে অবিচল তোমায় পেতে চাই যেন আর না হই বিপথগামী দাও দিশা দাও সরল পথে রোগ অন্তর্জামী দাও দিশা দাও সরল পথে রোগ অন্তর্জামী কোন পথে যাই পথ নাহি পাই পথ হারা আজ আমি দাও দিশা দাও সরল পথের গো অন্তর্জামী দাও দিশা দাও সরল পথের গো জামি দাও দিশা দাও সরল পথের গো অন্তর্জামী